পেয়ে যাব মাঝখানে অন্য একটি বিষয়ে আমরা একটা কিতাব লিখে ফেলেছি মূলত আমাদের দোয়া আমাদের জীবন আমাদের এই সব কিছুই একটা বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে আর তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন নিজে কোরআনে বলেছেন আমা খলাক্তুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আবুদুন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদত করার জন্য এবাদত মানিটা কি আমরা সালাতে দাঁড়িয়েও বলি ইয়া কানা আবুদু আমরা কেবলমাত্র তোমারই এবাদত করি অর্থাৎ তুমি যে উদ্দেশ্য নিয়ে আমাদের সৃষ্টি করেছ আমরা সে উদ্দেশ্য পালনার্থে ইয়া কানা আবুদু আমরা কেবলমাত্র তোমারই আবাদত করি এবাদত কি জিনিস তাফসিরে বায়জাবি যারা আপনারা পড়েছেন রাম জানে সেখানে লেখা আছে এবাদত গায়ত তাজাল্লুল চূড়ান্ত পর্যায়ের বিনয় প্রকাশ করা হচ্ছে এবাদত অর্থাৎ আল্লাহ রাব্বুর আলামিন আমাদের প্রতি যে হুকুমগুলো করেছেন এই হুকুমটাকে ঠিক মতো আদায় করলাম কিনা আল্লাহর হুকুমের কাছে আমরা সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলাম কিনা এটা নাম হচ্ছে এবাদত আর এটারই একটা পরীক্ষা হবে মৃত্যুর পরে পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ করেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা সূরা মুলকের শুরু আয়াত যিনি জীবনকে খলাকাল মাউতা হায়াতা মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন কি জন্য আইয়ুকুম আহসানু আমালা যাতে করে তিনি জেনে নেন তোমাদের মধ্যে সবচেয়ে কে ভালো আমলের দিক থেকে সুতরাং আমাদের যত আমল আমাদের যত এবাদত এ সবগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদের আল্লাহর কাছে নিজেকে আব্দ হিসাবে পেশ করে দেওয়া এবং মৃত্যুর পরে এই পরীক্ষা উত্তীর্ণ হওয়া এই জন্য আমাদের কি করণীয় আর কি বর্জনীয় এ বিষয়টা নিয়ে আমরা একটা কিতাব আলোচনা করেছি লিখেছি সেটা হচ্ছে মৃত্যুর আগে ও পরে করণীয় বর্জনীয় কারণ মানুষের কলিজার ভিতরে যখন মৃত্যুর ভয় ঢুকবে তখন তার এবাদতে আনন্দ আসবে এজন্য মৃত্যু কি জিনিস এটা আলোচনা হবে এটার জন্য আমাদের কি প্রস্তুতি প্রয়োজন রাসুল্লাহ সাল আলী সালামের সাথ করেছেন ইদা সরা আহলুল জান্নাতে আল জান্নাতা যখন কেয়ামতের বিচার ফয়সালার পরে জান্নাতবাসীগণ জান্নাতে চলে যাবেন ও আহলুন্নারে আন্নারা এবং জাহান্নামী লোকেরা জাহান্নামে চলে যাবে জি আবিল মাউতে তখন মৃত্যুকে উপস্থিত করা হবে জান্নাতে আন্নার মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে হাজির করা হবে সোম্মা ইউজবাহু এরপরে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে সোম্মা ইউনাদি মুনাদিন এরপরে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে ইয়া আহলাল জান্নাতেল্লা মৌতা ওহে জান্নাতবাসী আর কোনো মৃত্যু নেই ওয়া আহলান নারেলা মৌতা ওহে মৃত্যু জাহান্নামবাসী আর কোনো মৃত্যু নেই ফায়াজদাদু আহলুল জান্নাতে ফারহান ইলা ফারহিহিম এই ঘোষণা শোনার পরে জান্নাতবাসীরা আরো আনন্দিত হবেন এতদিন পর্যন্ত মনের মধ্যে একটা ভয় ছিল যে আল্লাহর এই জান্নাত থেকে আমরা কখন আবার বহিষ্কার হয়ে যাই বা মৃত্যু হয়ে যাই যখন তারা জানবে যে আর কোনো মৃত্যু নেই আনন্দিত হবেন অপরদিকে জাহান্নামি যারা তাদের দুঃখ আরো বাড়বে যে এর থেকে আর মুক্তির কোনো উপায় নাই হাদিসটা আছে সহি বুখারি ছয় হাজার পাঁচশো আটচল্লিশ নম্বর হাদিস মুসলিমের সাত হাজার তিনশো তেষট্টি নম্বর হাদিস এই জন্যই আল্লাহ সুবাহ এই মৃত্যুর মাধ্যমেই মানুষের এই জগতের জীবনের পরিসমাপ্তি ঘটান মৃত্যু হচ্ছে মূলত আল্লাহর নির্দেশের পরিসমাপ্তি আল্লাহর রসুল সাল আলাই সাল্লামকে কেরাম জিজ্ঞেস করলেন বরং এটা মক্কা থাকতি মক্কার কুফাররা নানানভাবে আল্লাহর রসুলকে জ্বালাতন করত এরা মদিনায় চলে যেত মদিনায় ছিল ইহুদিরা তাদের থেকে বিভিন্ন রকমের প্রশ্ন শিখে আসত এরকমই কিছু প্রশ্ন ছিল রুহ কি জিনিস এরকম ভাবে জুলকরণ আইন সম্পর্কে প্রশ্ন ছিল মক্কার লোকেরা যখন এই প্রশ্নগুলো জানলো এসে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলো আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম তো নিজের থেকে এসব বিষয়ে কথা বলেন না আল্লাহর থেকেই জেনে বলেন তিনি বললেন আগামীকাল তোমাদেরকে আমি বলবো ইনশা আল্লাহ বলেন নাই আল্লাহ সুবাহ এ বিষয়টা পছন্দ হল না আল্লাহর নবী তিনি বলবেন আগামীকাল বলবো আর আল্লাহ বলবেন না এটা আল্লাহ পছন্দ করেন নাই আল্লাহ রাব্বুর আলমিন জিব্রাইলকে বলে দিলেন ওহি নেওয়া বন্ধ করে দাও আগামীকাল লোকের আসলো জানার জন্য আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম প্রেশান কোথেকে বলবেন ফেরেস্তার আল্লাহর কাছে আবেদন করতে লাগলেন রব্বুল আলামিন আপনার নবী তো লজ্জিত হবে আপনার বন্ধু লজ্জিত হবে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 বিষয়ে কথা বলতে গিয়ে ভবিষ্যতে কোন বিষয়ের অঙ্গীকার করতে গিয়ে আপনি বলবেন না যে ইন্নি ফাইলুন দালিকা গদান আমি আগামীকাল এই কাজটা করব ইল্লা আইয়াশা আল্লাহ তবে ইনশা আল্লাহ সহ বলবেন যদি আল্লাহ তালা চান যদি ভুলে যান অজকুর রব্বাকা ইদা নাসিতা ভুলে গেলে আপনি আপনার রবকে স্মরণ করবেন এটা আল্লাহ তারা তাম্বি করে দিলেন কারণ আপনি যদি ইংসা আল্লাহ বলতে ভুলে যান আপনার এই ভুলটা গোটা উম্মতের জন্য ভুল হয়ে যাবে এজন্য আল্লাহ রব্বুল আমিন নবীকে সাময়িকভাবে দুঃখ দিলেন কষ্ট দিলেন তারপরেও কোনো ভুলের উপরে তাকে থাকতে দিলেন না এটা আমাদের মনে রাখতে হবে যে বিষয়টা অনেক কঠিন আমরা অনেক সময় কথা বলতে গিয়ে এগুলো খেয়াল করি না আগামীকাল করব আমাদের বলতে হবে আগামীকাল করব ইনশা আল্লাহ কোন একটা কাজ আমরা করে ফেলেছি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা করতে দিয়েছেন আমি কেতাবটা লিখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা লিখতে দিয়েছেন আলহামদুলিল্লাহ এরকম ভাবে যদি আমরা কোনো ভালো সংবাদ শুনি সেখানে বলবো মাশা আল্লাহ তাবারাক আল্লাহ আল্লাহ যা ইচ্ছে করেছেন তাই হয়েছে আল্লাহ বরকত দান করুক তো যে বিষয়টা বলতে লাগলাম রুহ সম্পর্কে ওরা প্রশ্ন করল কাফেররা প্রশ্ন করেছিল মক্কার কুফাররা আল্লাহ তালা জানিয়ে দিলেন রুহ হে নবী আপনাকে রুহ সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে বলে রুহ মিন আমরি রব্বি এটা সুরা বানি ইসরাইলের পঁচাশি নম্বর আয়াত ইয়াস আলু না কানির রুহ আপনাকে জিজ্ঞাসা করা হবে রুহ সম্পর্কে রুহ কি জিনিস আত্মা কি জিনিস আল্লাহ রব্বুল আলমিন বলছেন রুহ মিন আমরে রব্বি আপনি বলুন রুহ হচ্ছে আমার রবের একটা আমর আদেশ একটা হুকুম আল্লাহ তারা হুকুম করলেন রুহুকে তুমি এর ভিতরে কাজ করো সে কাজ করছে এরপরে আল্লাহর হুকুম যখন শেষ হয়ে যাবে এর দেহটা নিথর হয়ে যাবে এটার নাম মৃত্যু আল্লাহ তারা বলছেন রুহ সম্পর্কে এতটুকু বললেন এটা আল্লাহর আদেশ এরপরে বলছেন অমা উতি তুমিনাল এলমে ইল্লা পালিলা তোমাদেরকে সামান্যই এলেম দান করা হয়েছে সামান্যই এলেম দেওয়া হয়েছে এই সামান্য এলেমেরই আমরা দেখি যে অবস্থাটা কি মানুষ বিজ্ঞানীরা এখন আবিষ্কার করেছে ওদের স্তরে ফাটল ধরেছে সেখান থেকে সূর্যের ক্ষতিকর রশ্মি পৃথিবীতে আসছে এটা আবার রিপেয়ারিং করছে এখান থেকে এটা মানুষের সামান্য জ্ঞানের এই অবস্থা আল্লাহ রাব্বুল আলমিন কত বড় জ্ঞানী এটা আমাদের চিন্তার বিষয় অমা উতি তুমিনার ইলমি ইল্লা ইসরাইলের পঁচাশি নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলমী এজন্য মৃত্যু সৃষ্টি করলেন এই মৃত্যুর পরেই মূলত পরীক্ষা হবে এই জন্য কোরআনে বলেছেন সুরায় মুলকের দুই নম্বর আয়াতে খলাকাল আইয়ুকুম আহসানু আমালা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করে নেন তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে ভালো আয়াতে আপনারা লক্ষ্য করেছেন আল্লাদি খলাকাল মাউতা ওয়াল হায়াতা মৃত্যু এবং জীবনকে মৃত্যু আগে তারপরে জীবন অথচ মানুষের জীবন আগে মৃত্যু পরে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন মৃত্যুকে আগে উল্লেখ করেছেন এটা বোঝানোর জন্য যে তোমার জীবনে আসার আগেই মৃত্যুর ফয়সলা চূড়ান্ত করা হয়েছে এই মৃত্যু এমন এক জিনিস এটার থেকে পালাবার কোনো সুযোগ নেই সুরায় নেসার আটাত্তর নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন আইনামা তাকুনু ইউদ্রিক কুমল মাউত ওয়ালাউ কুনতুম বরু বুরুজিম মুশাইয়াদা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ইউদ্রিকুম পেয়ে যাবে ধরে ফেলবে যদিও তোমরা মজবুত সুদৃঢ় দুর্গের ভিতরে থাকো এখান থেকেও তোমাদেরকে ধরে ফেলবে এমনি ভাবে কোরআনের সুরায় জুমা এর আট নম্বর হাতে বলা হয়েছে হে নবী আপনি ওদেরকে জানিয়ে দিন মিনহু নিশ্চয় যেই মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ ফাইন্নাহু মুলাকিকুম নিশ্চয়ই সে মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে তোমাদেরকে ধরেই ফেলবে আলিমিল অতবার তোমাদেরকে এমন এক মহান জাতের সামনে হাজির করা হবে মহান সত্তার দরবারে উপস্থিত করা হবে আলিমিল গাইবি ও শাহাদা যিনি তোমাদের দৃশ্য অদৃশ্য সবকিছু জানেন বিমা কুমতুম তামালুন অতপর তিনি তোমাদেরকে অবহিত করবেন তোমাদের সবকিছু জানিয়ে দিবেন যা তোমরা করতে আর এই জানাবার জন্য আল্লাহ রাব্বুল আলমিন কিছু ব্যবস্থাও রেখেছেন বিমানে যেরকম ব্ল্যাক বক্স থাকে দুর্ঘটনা ঘটলে তালাশ করে ওটাকে রিপোর্ট সংগ্রহ করার জন্য ঠিক এরকম ভাবে আমাদের সঙ্গেও ব্ল্যাক বক্সের ব্যবস্থা আছে কোরআনে পরিষ্কার বলা আছে কেরামান কাতিবিন কেরামান কাতিবিন কেরাম হচ্ছে সম্মানিত আর কাতিবিন মানে লিখক বৃন্দ কাজে কেরামান কাতিবিন দুইজন ফেরেস্তার নাম না এটা আমাদের অশিক্ষিত লোকদের মধ্যে বহু প্রচলিত আকিদা যে কেরামান কাতিবিন নামে দুই কাঁধে দুইজন ফেরেস্তা আছে এটা ভুল কেরামান মানে সম্মানিত করিম থেকে আর কাতেবিনা হচ্ছে কাতেবের বহু বচন বহু লিখক বৃন্দ এদের কাজ হচ্ছে মানুষ যা কিছু করে সব লিখে রাখা আল্লাহ তারা বলছেন ফাইউনাব্বিউকুম বিমা তুম তামালুন এমনি ভাবে আল্লাহ সুবাহ সেদিন যে উপস্থিত করবেন এত কঠিন পরিস্থিতি হবে কেমতের মাঠে আল্লাহ তালা সুরে আবাসার চৌত্রিশ থেকে সাত্রিশ নাম্বারাতে বলেছেন সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে তার মা বাবার থেকে স্ত্রী সন্তানদের থেকে এদের থেকে পালিয়ে যাবে আর সেদিন প্রত্যেকের সামনে নিজ নিজ অবস্থা নিয়ে সে ব্যস্ত থাকবে কারো খবর রাখার কোনো সুযোগ থাকবে না এরপরে আরো পালাবে পিতা পালাবে সন্তানের থেকে আজকে যদি সন্তান বলে দেয় যে আল্লাহ আমাকে এই পিতা মাতা ন্যাক শিক্ষা দেয় নাই জাহার নামে যাচ্ছে এই জন্য পালাবে সন্তান পালাবে পিতার থেকে এরকম ভাবে স্ত্রী স্বামীর থেকে স্বামী স্ত্রীর থেকে এরকম ভাবে আল্লাহর সামনে হাজির করা হবে তিনি সব খুলে খুলে বয়ন করবেন মৃত্যুর পরে যে আশা মৃত্যুর পরে জীবন এটা আমাদের অনেকের প্রশ্ন নাস্তিকদের বিশেষ করে যে এই জীবনের কোনো ভিত্তি আছে কিনা মক্কার কুফারদের মধ্যে একটা দল এরকম ছিল কোরআনের সুরা আল জাসিয়া এর চৌত্রিশ নম্বর আছে তাদের সম্পর্কে বলা হয়েছে ইল্লা দুনিয়া নাহিয়া তারা বলে যে আমাদের জীবন তো একটাই দুনিয়ার জীবন আমরা মরে যাব আর জীবিত হব শেষ দাহারু আমাদের এই মৃত্যু আসে কালের চক্রে কালের চক্রে আমরা মরে যাই এটা ছিল এদের বক্তব্য আমাদের এই সমাজেও আছে একদল নাস্তিক কবি আছে দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে পারে সমস্ত আছে আবার কিছু কিছু কবি আছে এদের বক্তব্য আছে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাদ্য কিলাব শুনে মাঝখানে যার বেজায় ভাগ মাঝখানে যার বেজায় ভাগ বলতে আখেরাতকে তারা বুঝাচ্ছে এই জাতীয় লোকদেরই একজন পূর্বপুরুষ আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেল একটা পুরাতন হাড্ডি নলার হাড্ডি এনে প্রথমে একটা ফু দিল এক পাশ দিয়ে ফু দিয়ে আর এক পাশ দিয়ে বের করে দিল দেখালো এটা একটা অসার হাড্ডি এর ভিতরে কোনো রুখ বা প্রাণের কোনো অস্তিত্ব নেই এরপরে পাউডার করলো এরপরে আর এক ফু দিয়ে উড়িয়ে দিল এরপরে সে দলিল পেশ করলো কোরআনের সুরাই আসিনের শেষ দিকের আয়াত অদরা বালানা মাসালাউ ওয়া নাসিয়া খালকাহ قال من يحيي العظام وهي رميم আল্লাহ তালা বলছেন অদরাবা লানা মাসালান আমাদের উদ্দেশ্যে একটা দৃষ্টান্ত এবং যুক্তি পেশ করেছে কারণ নবীর সামনে প্রশ্ন করা মানে আল্লাহর সামনে প্রশ্ন করা এই জন্য আল্লাহ তালা বলছেন লানা মাসালান আমার উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে একটা যুক্তি বেশ করেছে এরপরে আল্লাহ বলছেন ওয়া নাসিয়া খলকা সে নিজের সৃষ্টিকে ভুলে গেছে এটা একটা দুর্বল লাঠিদার করাইল ইঙ্গিত দিয়ে রাখলেন এরপরে আল্লাহ তারা উত্তর দিচ্ছেন কুল আপনি বলুন এই পুরাতন হাড্ডি এই পাউডারগুলোকে আবার একত্রিত করে জীবিত করবেন সেই সত্তা যিনি প্রথমবারে সৃষ্টি করেছিলেন কি সুন্দর উত্তর আল্লাহর কারণ আমরা জানি একটা জিনিসকে প্রথমবারে সৃষ্টি করা যত কঠিন এর পরে সৃষ্টি করা অত কঠিন না ওই যে কটকডিওয়ালারা পুরাতন জিনিসগুলো নিয়ে যায় কয়েকদিন পর তৈরি করে আবার নিয়ে আসে এইটা কঠিন না ওই জিনিসগুলো প্রথমবার তৈরি করা কঠিন ছিল আল্লাহ রাব্বুল আলমে সে কথাই বলেছেন সুরায় আবাসার চৌত্রিশ থেকে বত্রিশ চব্বিশ থেকে বত্রিশ নম্বর আয়াতে ফালিয়াংজুরিল মা فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم আল্লাহ রাব্বুল আলমিন বলছেন মানুষ কি তার খাদ্যের প্রতি লক্ষ্য করে না তার এই পাউডার হাড্ডি এটা কেমনে তৈরি করা তা কি চিন্তা করেছে আন্না সবাব নালমা সব্বা আমি তার জন্য পানি প্রবাহিত করে দিয়েছি নদীর পানি খালের পানি কলের পানি বৃষ্টির পানি সবাব নালমা সব্বা সোম্মা সকক নাল আলদা সক্ক এরপরে তার জন্য আমি জমিনকে বিদীর্ণ করে দিয়েছি জমিনকে চিরে দিয়েছি এর মাধ্যমে চারা উৎপন্ন হয়েছে ফিহা হাব্বা ওয়া আইনাবা এরপর আমি তার থেকে উৎপন্ন করেছি বিভিন্ন শস্য আঙ্গুর শাক সবজি জাইতুন খেজুর বন বৃক্ষ এবং বাগ বাগিচা তৃণলতা এইগুলো আমি তার জন্য তৈরি করেছি সে কি চিন্তা করে না এই তরবুজ খরবুজ আম জাম লেচু কাঁঠাল এরপরে পেয়ারা বেদানা এরপরে আলু বুখারা সেই কাশ্মীর থেকে পাকিস্তান থেকে এরপর অস্ট্রেলিয়ার আপেল কক্সবাজারের লবণ উত্তরবঙ্গের চাল ডাল এরপরে কত খোপের মুরগি গরু ছাগল উট দুম্বা বকরি এত কিছু খেয়ে তোমার এই হাড্ডি তৈরি হয়েছে যে আল্লাহ রব্বুর আলামিন এই পৃথিবীর আনাচে কানাচের থেকে এত উপাদান জড়ো করে তোমার এই হাড্ডিকে তৈরি করতে পেরেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুনর্বার সৃষ্টি করতে পারবেন এটাই বলেছেন আনাসিয়া খালকা সে কি নিজের সৃষ্টিকে ভুলে গেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন ওরা আল্লাহ রসুলাম বলেছেন উজিকরা মাউত তোমরা বেশি করে ওই জিনিসটাকে স্মরণ করো যে তোমার জীবনের সমস্ত পরিকল্পনাকে ধ্বংস করে দিবে মানুষ পরিকল্পনা করে বোখারিতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহ একটা কবিতা আছে মদিনায় যখন গেলেন একটু অসুস্থ হয়ে পড়লেন তো কবিতা পড়তে লাগলেন বোখারি তাদের ইচ্ছা আছে অকুল্লুমরিন মুসাব্বেহন মৌত আদনা আলিহি প্রতিটি মানুষ সকালে উঠে বড় বড় পরিকল্পনা করে আমি এই করব সেই করব কলকারখানা করব বাড়ি করব গাড়ি করব অথচ ওয়াল মৌত আদনা মিন সিরাকিনা আলিহি অথচ মৃত্যু তার জুতার ফিতার চৌকাছে মানুষ সুদে লোনে টাকা নিয়ে বাড়ি করে অথচ এই বাড়িতে সে থাকতে পারবে কোন নিশ্চয়তা আছে সেরাকে না এমনও হতে পারে এই সুদে বাড়ি যখন তৈরি হয়ে গেল এরপরে বাড়ি দাঁড়িয়ে রাখতো ঠিকই নিজে কবরে চলে গেল সন্তানদের জন্য সে এই সুদের কারবার করে গেল এই জন্য খেয়াল রাখতে হবে আপনি একশো বছরের জন্য পঞ্চাশ বছরের জন্য সুদে টাকা নিচ্ছেন আপনার আজরাইলের সঙ্গে কোনো কন্ট্রাক্ট আছে কিনা যদি আজরাইলের সঙ্গে এরকম কোনো কন্ট্যাক্ট থাকে তাহলে আপনি চালিয়ে যান কোন আপত্তি নাই আর যদি আজরাইলের সঙ্গে এরকম কন্ট্রাক্ট না থাকে মনে করুন এই মুহূর্তে মৃত্যু এসে গেল আপনি কবরে চলে গেলেন আপনি সুদে জর্জরিত আপনার হারামে জর্জরিত আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন এসে যাবে তুমি কি সুদ বর্জন করেছিলে আমার আয়াত তোমার কাছে পৌঁছে গেছিল কিনা তুমি কি আয়াত শুনো নাই হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের যত পাওনা সুদ আছে বকেয়া সুদ আছে সবগুলো বর্জন করো ইনকুং তুমিন যদি মমিন হয়ে থাকো সুরায় বাকারার আট নম্বর আয়াত না হয়ে থাকো কি বললাম আট নম্বর আয়াত আট নম্বর আয়াত কি জিনিস এটা বহু বয়ান আমার আছে যে আল্লাহ তালা কোরআনের শুরুতে তিন শ্রেণীর মানুষের বয়ান করেছেন প্রথম পাঁচটা আয়াত মুতাকিমদের সম্পর্কে দালিকাল কিতাবুল হুদাল্লিল মুত্তাকিন এখান থেকে শুরু হয়ে মোত্তাকিনদের পরিচয় কয়টা আয়াত এরপরে মোত্তাকিনদের বিপরীতে মোত্তাকিন মানে হচ্ছে যারা অন্তর দিয়ে আন্তরিকভাবে পূর্ণ আস্থা নিয়ে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর রাসুলকে বিশ্বাস করে এবং এটা বাস্তবায়ন করে মৌখিক স্বীকৃতি অন্তরের বিশ্বাস বাস্তবে আমল এই তিনটা কাজ যারা করে এদেরকে বলা হয় কি মমিন মুস্তাকিন মুসলিম এদের জন্য পাঁচটা আয়াত এর বিপরীতে আর দল মানুষ যারা বাহ্যিকভাবে আল্লাহকে মানে না অন্তর দিয়েও মানে না এদেরকে বলা হয় কাফের কি বলে এদেরকে এদের জন্য দুইটা আয়াত এখান থেকে দুইটা আয়াত এরপরে আর দল মানুষ আছে যেই মানুষগুলোকে কাফের বলা যায় না আবার মুসলিম বলা যায় না কাফের বললে খেপে যায় আমাকে কাফের বলল আমাকে কুফার বলল খেপে যায় আবার মুসলিমও বলা যায় না কারণ তারা আল্লাহর হুকুমগুলো সবগুলো মানে না এদেরকে কাফের বলা যায় না কারণ মাঝে মধ্যে দেখা যায় নতুন পাঞ্জাবি পরে মাথায় টুপি পরে হয়তো জানাজায় অংশগ্রহণ করে নাইলে জুমার সালাতে অংশগ্রহণ করে আর নইলে ঈদের সালাতে কমপক্ষে আসে এই জন্য এদেরকে কাফের বলা যাচ্ছে না এমনি ভাবে এদেরকে মুসলিমও বলা যায় না কারণ এই লোকগুলোই আবার যখন বলা হয় আল্লাহর কালামে আছে চোরের হাত কাটো এরা এটাকে বর্বর আইন বলে উড়িয়ে দেয় এই লোকগুলোকে মুসলিম বলা যায় না যদি বলা হয় আল্লাহ তালা জেনাব বিচারকে হারাম করেছেন তোমরা এদেরকে লাইসেন্স দিয়ে হালাল করে দিচ্ছ তোমরা আল্লাহ তালা হারাম বলেছেন জেনাব বিচার করার জন্য পাথর চির হত্যা করো এরা সেটা মানতে রাজি না এরকম এই লোকগুলোকে যদি বলা হয় আল্লাহ সুবাহ কোরআনে সম্পত্তি বন্টন করে দিয়েছেন নারীদেরকে অর্ধেক দিয়েছেন তোমরা এগুলো ঠিক মতো দাও এরা মিছিল করার সময় বলে আল্লাহ তালা নারীদেরকে ঠকিয়েছেন আর বাস্তব জীবনে যখন আসে তখন আল্লাহ যা দিয়েছেন তা দেয় না বরং নারীরা যাতে করে তাদের হেস্তা না পায় সেজন্য তারা ছেলেদের নামে সবগুলো লিখে দিয়ে চলে যায় এই জন্য আমরা এই লোকগুলোকে মুসলিম বলতে পারি না এই লোকগুলোকে উর্দুতে বলে জাহের কা মুসলিম আন্দার কা কাফের বাহ্যিকভাবে মুসলিম ভিতরে কাফের এই তৃতীয় প্রকার লোকদের নাম হচ্ছে মুনাফিক এদের আলোচনা শুরু হয়েছে সুরায় বাকারার আট নাম্বার আয়াত থেকে শুরু করে নাজিল করেছেন তেরোটা আয়াত কয়টা আয়াত কাফেরদের সম্পর্কে কয়টা বোঝা গেল কাফের মারাত্মক বেশি না মুনাফিক বেশি আল্লাহ তালা কাফেরদের সম্পর্কে বলেন নাই ইন্নাল মুনাফিক বলেন না ইন্নাল কাফিরিনা ফিদ্দার কিলাস কাফেররা জাহান নামের সর্বনিম্ন স্তরে যাবে এটা মুনাফিকদের সম্পর্কে বলেছেন কাফেরদের সম্পর্কে বলেন নাই আল্লাহ তারা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দার কিল আসফালিমিনান্নার নিশ্চয়ই মুনাফিকরাই জাহান নামের সর্বনিম্ন স্তরে চলে যাবে এই মুনাফিকদের নাম্বার আট নাম্বার আয়াত থেকে শুরু এই জন্য আমি বলছি আল্লাহ তারা বলছেন ইনকুম তুম মমিন যদি তোমরা মমিন হয়ে থাকো আট নাম্বার আয়াত না হইয়া থাকে অথবা আরো একটা আছে ইনকুম তো মমিন যদি মমিন হয়ে থাকো সুরা ইউসুফের একশো ছয় নাম্বার আয়াত না হইয়া থাকো এইটা কারা এটাও চিনতে হবে আট নাম্বার আয়াত কারা আর একশো ছয় নাম্বার কারা আট নাম্বার আয়াত হচ্ছে যারা আল্লাহর বিধানকে বাহ্যিকভাবে মানে নিজেদেরকে মুসলিম দাবি করে অথচ আল্লাহর বিধানকে সম্পূর্ণরূপে মানতে রাজি না এরা হলো আট নম্বর আয়াত একশো ছয় নম্বর আয়াত হচ্ছে ওরা এরা হলো শাসক গোষ্ঠী আট নম্বর আয়াত আর একশো ছয় হল যাজক গোষ্ঠী এরা আবার এসব ব্যাপারে সমস্যা না এদের সমস্যা হচ্ছে যেটা আল্লাহকে পাইতে হলে ভায়া মাধ্যম লাগবে এই মসজিদ আছে পাশে আমাদের ধানমন্ডিতে আমার সাথে ব্যক্তিগতভাবে পরিচয় আছে কয়েক জুম আগে বয়ান দিয়েছে দুনিয়ায় প্রধানমন্ত্রীর কাছে গেলে মাধ্যম লাগে এপিএস লাগে অমুক লাগে তমুক লাগে মন্ত্রীর কাছে যেতে হলে ভায়া মাধ্যম লাগে আল্লাহর কাছে যেতে ভায়া মাধ্যম লাগে না সাধারণ মানুষ যারা যাদের কাছে তাও সেইদের দাওয়াত পৌঁছে নাই তারা মাথা ঝুলে আর বলে ঠিকই তো বলছে আমার ভাইয়েরা এটা আপনাদের পরিষ্কার হতে হবে এখানে কয়েকটা ভাবে আল্লাহকে চরমভাবে অপমান করা হয়েছে এক নাম্বার হচ্ছে এই আল্লাহ সুবাহ দুনিয়ার সাধারণ একটা জজের সঙ্গে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করেছে আল্লাহ তালা বলছেন লাইসা কামিস্তিহি সাই আল্লাহর সমতুল্য কোনো কিছু নেই ইয়াকুল্লাহু আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য কেউ নেই তুমি প্রথমে বেয়াদবি করেছ চরম বেয়াদবি করেছ আল্লাহ তালাকে দুনিয়ার একটা সাধারণ জজের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করেছ যে প্রধানমন্ত্রী অবস্থা কি জনগণের কাছে জবাবদেহি করতে বাধ্য আল্লাহ তালা কারো কাছে জবাবদেহি করতে বাধ্য নন কোরআন পরিষ্কার বলেছে আল্লাহ তারা যা করেন এক্ষেত্রে কারো কোনো প্রশ্ন করার সুযোগ অধিকার নেই অথচ তারা যা কিছু করবে সব ক্ষেত্রে প্রশ্ন করা হবে পরিষ্কার আয়াত সুরায় আলাম্বিয়া এর তেইশ নম্বর আল্লাহ বলছেন লা ইউস আলু আম্মা ইয়ফ আলু অহুম ইউস আলুন এরকম ভাবে আল্লাহ সুবাহান সব কিছু জানেন যা ইচ্ছা তাই করতে পারেন কারো সাথে পরামর্শ করার প্রয়োজন নেই কোরআনে আল্লাহ বলছেন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন সুরায় বুরুজের শেষের দিকে আয়াত এমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন বিচার করতে গিয়ে কোন সাক্ষী প্রমাণের মহতাজ নন নিজের এলেম অনুযায়ী বিচার করতে পারেন সাক্ষী রাখেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ তালা কোনে বলেছেন আলাই সাল্লাহ আহকামিল হাকিমিন আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন দুনিয়ার যে কোনো বিচারক দুনিয়ার যে কোনো শাসক যদি দেখে যে সে কেউকে কেউ খুন করছে এরপরে ওই মামলা আদালতে গেল সাক্ষী প্রমাণ ছাড়া বিচার করতে পারবে একদল মিথ্যা সাক্ষী যে হাজার হলো যে না আমি দেখেছি এটা খুন করেছে অমুক ব্যক্তি তাহলে সেটা আর চলবে আর আল্লাহ তালা কোনো সাক্ষীর প্রয়োজন নেই কোরআনের সুরায় আল ফাতাহ আটচল্লিশ নম্বর আয়াতের আটচল্লিশ নম্বর সুরা এর আঠাশ নম্বর আদ আল্লাহ বলছেন ও বিল্লাহি শাহিদা ও বিল্লাহি সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট আল্লাহর বিচার করতে দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নেই তিন নাম্বার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সব কিছু জানেন কোরআন পরিষ্কার বলে দিয়েছে মানুষের সামনে পিছে আলী মুম্বিদাতি সুদূর অন্তরের মধ্যে যা কল্পনা করো তাও জানে যে আল্লাহ রাব্বুল আলম সব জানেন সেই আল্লাহকে দুনিয়ার কোন প্রধানমন্ত্রী দুনিয়ার কোন মন্ত্রী এমপি সে তুলনা করে আল্লাহর সঙ্গে চরম বেদুল করেছে কথাগুলো শুনতে মানুষেরা বুঝে না কত জঘন্য অপরাধ করেছে ইমাম কত জঘন্য অপরাধ করছে পীরগুলো আল্লাহকে একটা দুনিয়ার জজের সঙ্গে তুলনা করছে আর এইগুলো মুরিদরা প্রচার করে আর এদের বিরুদ্ধে কথা বললে তখন তারা আমাদেরকে গোমরা বলে পীর মুরিদি মানে না আমি বলি এই জন্য আট নাম্বার আয়াত ওলারা যে ক্ষতি করেছে একশো ছয় নাম্বার ওলারা তার চেয়ে মারাত্মক ক্ষতি করেছে বেশি কারণ আট নাম্বার ওলারা আল্লাহর দোহাই দিয়ে দিনের দোহাই দিয়ে আল্লাহর বিধানকে পরিবর্তন করে নাই আর সুরা ইউসুফের একশো ছয় নাম্বার আয়াত যাদের সম্পর্কে আল্লাহ বলছেন বেশিরভাগ লোকেরা আল্লাহর উপর ইমান আনে না তবে ইমান আনে মোশরেক অবস্থায় সেরেক যুক্ত অবস্থায় এই সেরেক এরকম ভায়া মাধ্যমে সেরেক আল্লাহকে পাই তোলে ভায়া মাধ্যম লাগবে এরপরে চার নাম্বার বিষয় যারা মূল বিষয় দুনিয়ার শাসকদের সিস্টেম হচ্ছে ওদের কাছে সরাসরি যাওয়া যায় না ভায়া মাধ্যম থাকে দারোয়ান থাকে ওদের চামচা থাকে আর আল্লাহ বলছেন পরিষ্কার এর বিপরীতের উল্টা আল্লাহ বলছেন আমার কাছে ডাইরেক্ট আসো উদরণী আস্তাজবিল লাকুম আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব আল্লাহ তারা কোনো ভায়া মাধ্যম রাখেন নাই কোন ভায়া মাধ্যম আছে এখানে তাহলে আল্লাহর সঙ্গে যারা তুলনা করে জজের সঙ্গে আল্লাহকে তুলনা করলো জজের কাছে যেতে হলে ভায়া মাধ্যম লাগবে তারা কি আল্লাহর উপকার করলো না ক্ষতি করলো আল্লাহর পক্ষে না বিপক্ষে আল্লাহর না আল্লাহর দুশ্মন এটা আমাদের পরিষ্কার মনে রাখতে হবে এজন্যই সুরায় বা কারার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন আট নাম্বার আয়াত দিয়ে বলে দিলেন আমি কিছু অন্য প্রসঙ্গে আলোচনা হচ্ছিল যে কবরে গেলে প্রশ্ন আসবে আপনি সুদের বাড়ি কলে সেটা বলছিলাম আল্লাহ তারা এখানে বললেন ইনকুং তুম মমিনিন যদি মমিন হয়ে থাকো তাহলে তোমার যত রকম পাওনা সুদ আছে সবগুলো বর্জন করো ফাইল্লাম তাফা আলু যদি সুদ বর্জন করতে না পারো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও কার সঙ্গে যুদ্ধ কবরে গেলে এর জন্য তিনটা প্রশ্ন আসবে মান রব্বুকা এই বইটার মধ্যে লেখা আছে এগুলো এই ধারাবাহিকভাবে লেখা আছে কবরের তিন প্রশ্ন মান রব্বুকা কে তোমার রব অমা দিনুকা কি তোমার দিন অমান হাদার রজুল্লাদি বয়েসা ফিকুম আর ওই ব্যক্তি কে ছিল যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল রেসালাত সম্পর্কে প্রশ্ন রাসুল সাল্লাম সম্পর্কে প্রশ্ন ভাইরা আমার আপনি বলবেন যে মাশাআল্লাহ অজিহা মুখস্থ করে যাব রদি তুমিল্লাহ রব্বাউবিল ইসলামী দিন আবি মুখস্থ করে যাব না এই মুখস্থ করার কোনো কাজ হবে না মানুষ যেরকম জীবন যাপন করবে মৃত্যু হবে সেরকম আর মৃত্যু হবে যেরকম হাসর উঠব রকম এজন্য পরিষ্কার বলা আছে নিশ্চয় তামুতুন ও নিশ্চয়ই তোমরা হাসরের মাঠে উঠবে ঠিক সেরকম ভাবে যেরকম ভাবে তোমাদের মৃত্যু হবে যে অবস্থায় মৃত্যু হবে আর যে মৃত্যু হবে কোন অবস্থায় যে অবস্থায় জীবন যাপন করবে আপনি মোটেও আরবি শিখেন নাই আরবি আপনি বলতে জানেন না তারপরেও যদি আল্লাহর হুকুম জেনে আল্লাহর হুকুম মেনে সে অনুযায়ী জীবন যাপন করেন উত্তর চলে আসবে এই জন্য আরবি মুখস্থ করা দরকার হবে না আর যদি আরবি মুখস্থ করা আছে উত্তর মুখস্থ করে গেল কিন্তু সে ওই অনুযায়ী আমল করে নাই কবরে যখন যাবে তখন বলবে হা হা লাদ্রি হায় আমি জানি না এটা বলবে কুফাররা আর যারা একশো ছয় নম্বরে আছে অথবা আট নম্বরে আছে এই লোকগুলো কি বলবে এদের উত্তর আলাদা এরা বলবে হা হা লাদ্রি কি জন্য একটা কথা ছিল যা লোকেরা বলতো আমরাও বলতাম এখন তো ভুলে গেছি তার মানে এইগুলো তো কালেমা পড়তো এজন্য বলবে কৌলান আমরা লোকদেরকে শুনতাম কি যেন একটা বলতো আমরাও বলতাম কিন্তু হায় হায় আজকে তো ভুলে গেছি এজন্যই খেয়াল রাখতে হবে মান রব্বুকা কে তোমার রব এই বিষয়টা আমি আগে আলোচনা করেছি বিস্তারিত আমাদের কিতাবুল ইমানে আছে মান রব্বুকের প্রশ্ন কেন করা হবে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির রুহগুলোকে তৈরি করে নিয়মতান্ত্রিক ভাবে দুনিয়ায় পাঠানোর আগেই সমস্ত রুহগুলোকে এক জায়গায় একাত্র করে এরপরে প্রশ্ন করলেন কোরআনের সুরায় আরাফের একশো বাহাত্তর নম্বর হাতে বলা হয়েছে وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم আল্লাহ তারা নিজের বিরুদ্ধে সাক্ষী রাখলেন প্রত্যেকটা মানুষকে তার বিরুদ্ধে সাক্ষী বানালেন বলো তুমি রব্বিকুম আমি তোমাদের রব নই কি কলু বালা শাহিদ না সকলেই বলল হা অবশ্যই আপনি আমাদের রব আমরা সাক্ষ্য দিচ্ছি রবের স্বীকৃতি নিলেন আমরা দুনিয়াতে আসার পরেও এজন্য রবের বিষয়টা বারবার বলি সালাতে দাঁড়িয়ে প্রথমে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আমিন রবের কথা বলা হচ্ছে আবার রুকুতে গিয়ে সুবহান রব্বের আজিম রুকুর থেকে সোজা দাঁড়িয়ে রব্বানা ওয়ালাকাল হামদ আবার সেজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা দাঁড়ানো অবস্থায় রব রুকুতে গিয়ে রব সেজদায় গিয়ে রব এরপরে আবার যখন আখেরাতের সফর শুরু হবে প্রথম ঘাটি কবর কবরে গেলে প্রশ্নমান রব্বুকা বলো তোমার জীবনের রব কে ছিল কতজন রব ছিল মসজিদে একজন ছিল বাইরে আর একজন ছিল এরকম কোন বিষয় ছিল কি না তোমার রব কি ছিল এই সময় কি উত্তর আসবে যারা জীবনের সকল ক্ষেত্রে এক রবকে অনুসরণ করেছে তারা সোজা উত্তর দিবে রব্বি আল্লাহ আমাদের রব কি ছিলেন আর যারা এক এক জায়গায় একটা পালন করেছে তাদের উত্তর কি আসবে এই জন্য মনে রাখতে হবে রবের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলমিন মৌসা আলাই সালাতামকে হুকুম দিলেন ফেরাউনের কাছে গিয়ে রবের দাবাত দাও ইজহাবিলা ফেরাউনা ইন্নাহু তগা ইজহাবাইলা ফেরাউনা ইন্নাহু তগা ফেরাউনের কাছে যাও সে তাগুত হয়ে গেছে সে সীমা লঙ্ঘন করেছে রবের জবাব দাও মূসা গেলেন চিন্তা করলেন আমি তো একটু জিবায়ের দোষ আছে এরপরে আবার অন্য একটা করে আসছি ছোটবেলায় একটা থাপ্পর মেরে মেরে ফেলছিলেন এই জন্য বললেন যে আমার সঙ্গে আমার হারুনকে দেন আমার ছোট ভাইকে দেন বোঝা গেল যে নবীদের এত পাওয়ার মমিনদের পাওয়ার তারা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা কি করেন মঞ্জুর করতে পারেন কিন্তু এটা মমিনদের জন্য এটা আবার পীরের কোন ফজিলত বহন করতেছেন আবার মুসা আলাইসালাম যখন দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলমিন হারুনকেও তার সঙ্গে নবী বানিয়ে দিলেন দুই ভাই গেলেন ফের আউনকে গিয়ে দাওয়াত দিলেন রবের উপর ইমান আনো আর রবের অর্থটা কি আমার এই বাঙালি জাতি ভারতবর্ষের মুসলমানরা রবের যে অর্থ জানে এর চেয়ে ফেরাউনও খারাপ জানত না সুরায় তোহার পঞ্চাশ নম্বর হাতে আছে এটা মুসা আলাই ইসলাম যখনই তাকে রবের দাওয়াত দিলেন ফেরাউনকে ফেরাউন বলল রব আমার কে রব তো আমি আমার রব্বু কুমাইয়া মূসা আর আমি খালি রব না আনা রব্বু কুমুল আলা আমি প্রধান রব যদি উল্টা পাল্টা করো জেলে ঢুকিয়ে দেব মা আলিম তুমি নিদাহিন গাইরি আমি ছাড়া তোমাদের আর কোন আল্লাহ আছে বলে আমি জানি না লাইন ইত্তাকাল তাইলাহান গাইরি আমি ছাড়া অন্য কাউকে যদি আল্লাহ মানো আলান্না কাবিল মাসজুনিন সব একে জেলে ঢুকিয়ে দিব মাসজুনিন মুসা আলাহ সালাম তখন কি দাওয়াত দিয়েছিলেন قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدى মুসা আলাইহিস সালাম বললেন ও ফেরাউন আমি যেই রবের দাওয়াত দিচ্ছি আমি যেই রবের আহ্বান জানাচ্ছি সেই রবের পরিচয়টুকু জেনে নাও তোমার মতো কোনো দুর্বল না এক সময় ছিলেন নাপাক পানি এরপরে রক্ত এরপরে গোস্ত এরপরে মানুষ এরপরে আবার শিশু তারপরে যৌবন তারপরে বুড়া তারপরে কবর এরকম না আমি যার পরিচয় দিচ্ছি যার দিকে আহ্বান করছি তার পরিচয় হচ্ছে হাদা যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে তার জীবন যাপনের জন্য জীবনের ধাপে ধাপে জীবনের বাঁকে বাঁকে যা কিছু প্রয়োজন যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে দান করেছেন তিনি হচ্ছেন আমার রব তাহলে বুঝা গেল মানুষের জীবনে যা দরকার আমরা যখন মায়ের পেটে ছিলাম খাবারের প্রয়োজন ছিল রুহু যখন আসলো এখানে খাবারের জন্য আন্দোলন করার সুযোগও ছিল না খাদ্যমন্ত্রীর জন্য সম্ভব ছিল না খাদ্য পৌঁছানো বাচ্চার পক্ষে সম্ভব ছিল না গাড়ি ভাঙচুর করা হরতাল করা এমনকি কান্নাকারি করার সুযোগও ছিল না ব্যবস্থা করলেন কে আল্লাহর ব্যবস্থা করেছেন এরপরে দুনিয়াতে আসার পরে ধাপে ধাপে যখন যা প্রয়োজন এক কথায় যিনি সৃষ্টিকর্তা যিনি রক্ষাকর্তা যিনি আইন বিধানদাতা জীবনের সব কিছু যিনি বন্দোবস্ত করেন তার নাম কি এই জন্য কবরে গেলে প্রশ্ন আসবে মান রব্বুকা এরপর রব যখন চিনা হল দুই নাম্বার প্রশ্ন আমার দিনুকা রব বুঝলাম এখন সে রবের দেওয়া যেই জীবন ব্যবস্থা তার নাম হচ্ছে দিন তার নাম কি তোমার দিন কি ছিল আল্লাহর দেওয়া দিন ছিল অন্য কোন দিন ছিল ওই দিনের নাম হচ্ছে ইসলাম দিনের নাম কি আল্লাহ তারা বলছেন ইন্নাদ্দিন আইন্দাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহর মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম এরপরে আল্লাহ তারা বলছেন এই ইসলামকে যারা পালন করে ওরা মুসলিম মিল্লা তাবিকুম ইব্রাহিম হুয়া কুমুল মুসলিমিন সুরা নামের তেষট্টি একশো তেষট্টি নাম্বার বলা হয়েছে কুল বলো ইন্না সলাতি অনুসুকি অমাহিয়াতি লিল্লাহ রব্বিল আলামিন আমার সলাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবকিছু আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সুমের রব লা শারিকা লাহু ও মৃত্যু ওয়া আনা আব্বালুল মুসলিমিন আমি প্রথম মুসলিম এ ঘোষণা করতে হবে এরপরে ইসলামে অর্ধেক ঢুকা এটাও চলবে না কোরআনের সুরায় বাকারার দুইশো আট নম্বর আল্লাহ বলছেন কাফা হে ইমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো উদুখুল ফিসিলমে কাফাতান পরিপূর্ণভাবে ভাবে তোমরা শয়তানের খুতুয়াত শয়তানের নীল নকশা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না মুবিন নিশ্চয়ই সে প্রকাশ্য শত্রু তোমাদের শত্রু শয়তানের পদাঙ্ক কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আর শয়তানের দেওয়া জীবন ব্যবস্থার নাম গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র আরো যত তন্ত্র মন্ত্র আছে কবরে গেলি ধরা হবে মা দিন উকা তুমি যেই দিন যেই জীবন ব্যবস্থা অনুসরণ করেছ সেই দিনের নাম কি সেই দিন কি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র সেই দিন কি কালমার্ক্সের সমাজতন্ত্র না সেই দিন পীরতন্ত্র প্রশ্ন করা হবে যদি উত্তর দেয় আমি সেকুলার আমি ধর্ম নিরপেক্ষ উত্তর দিলে ফেরেস তারা সারবে এই জন্য প্রশ্ন আসবে মা দিন ওকা তোমার দিন কি ছিল বর্তমানে একদিকে যেমন সেই সেকুলাররা বলে যে আমরা ধর্ম নিরপেক্ষ আর একদিকে তাদের পা চাটা একদল গোলাম পীর যাদের বক্তব্য হচ্ছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই আমাদের তাওহিদের মূল শিক্ষা বই আমি তাদের রেফারেন্স দিয়ে দিচ্ছি কারা এই দাবিগুলো করে কার বইতে কোন জায়গায় আছে সব দেওয়া আছে এরা কোরআনের একটা আয়াতকে ভুল ব্যাখ্যা করে এরা বলে আল্লাহ তালা বলেছেন ইন্দিন আমানু হাদুয়ান্না সারওয়াসাবিনা যে যারা মমিন এহুদি সবিন যেই হোক না কেন যারা আল্লাহর পর ইমান আনে তারা সবই কোরআনের আয়াতটা পরিষ্কার বলা আছে সুরায় কারার তেষট্টি নাম্বার আয়াত দিয়ে পিসাবরা দলিল দেয় সেকুলাররা দলিল এটা আপনাদের নলেজ থাকা দরকার গতকালও কে যেন আমাকে ফোন দিয়ে বলেছিলেন আয়াতটার অর্থটা কি বুঝতে পেরেছি নিশ্চয়ই তাকে কোন পীরের মরিদ বা পীর আয়াত দিয়ে দলিল পেশ করেছে আয়াতটা আমি বলে দিচ্ছি ইন্নাল্লাদিনা আমানু আল্লাদিনা হাদু সরা ওয়াসসাবিনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা আল্লাহ বলছে নিশ্চয়ই যারা ইমান এনেছে আমানু মুমিন হাদু এবং যারা হাদু ইহুদি হয়েছে ইহুদি ওয়ান্নাসারা এবং যারা নাসরা হয়েছে খ্রিস্টান এবং যারা সবিউন মান আমানা বিল্লাহি ওয়ালিয়মিল আখের যে কেহ আল্লাহর উপর ইমান আনে পরকালে বিশ্বাস করে ও আমিলা সালেহান এবং আমলে সালে করে ফালাহুম আজরুহুম ইন্দা বিহীন তাদের জন্য তাদের রবের কাছে বিনিময় রয়েছে আজর রয়েছে তাদের কোনো ভয় নাই তাদের কোনো দুশ্চিন্তা নাই দুনিয়াতে ভয় নাই পরকালে চিন্তা নাই সুরায় বাকারার বাষট্টি নম্বর আয়াত এ আয়াত দিয়ে ওরা মানুষকে বোঝায় এখানে বলা হয়েছে ইহুদি হোক খ্রিস্টান হোক সাবিন হোক যেই হোক তার কারো ভয় নাই ভালো কাজ করলেই চলে এইটা দিয়েই মাঝবান্ডারি পীরেরা বই লিখেছে ওই তাহিদের মুর্শিকে বইটা অনেকটা এরকম ভাবে দেওয়ানবাগি পীর এই জাতীয় পীরেরা মুসলিম জাতিকে বিভ্রান্ত করছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো দরকার নেই আল্লাহ রাব্বুল আলমিন কি বলছেন আমরা আল্লাহ তালাকে জিজ্ঞেস করব। এটা পরিষ্কার বিষয় কবরে গেলে প্রশ্ন আসবে এটার আর উত্তর লাগে না একটা উত্তর যথেষ্ট কবরে গেলে যখন প্রশ্ন করবে মা দিনুকা তখন যদি কেউ বলে আমি এহুদি আমি খ্রিস্টান উত্তর দিলে চলবে উত্তর দিতে হবে কি দিন আল ইসলাম কোরআনে আল্লাহ তালা সুর আল ইমরানের পঁচাশি নম্বর হাতে বলেছেন অমাইয়াবতাগি গয়ের আল ইসলামে দিন আন মিনহু যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে মিনহু সে ব্যক্তি যত ন্যাকামল করুক যত বড় জিকির করুক অজিফা পড়ুক আল্লাহ বলছেন ফাল্লাইকবালা মিনহু তার কিছুই গ্রহণযোগ্য হবে না অহুয়াফিল আখেরাতে মিনাল খাসেরিন সে আখেরাতে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ বললেন ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন অন্য কোন জীবন ব্যবস্থা অন্য কোন মতবাদ গ্রহণ করলে পরকালে মুক্তি পাবে না ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে পীর বলল পরকালে মুক্তি পাওয়ার জন্য ইসলাম দরকার নাই পীরেরটা মানবো না ওনারটা মানবো এরপরে আসেন আরো স্পষ্ট হন কোরআনের সুরায় নূরের উনচল্লিশ নাম্বার আয়াত থেকে চল্লিশ নাম্বার আয়াত পড়ুন আল্লাহ তার উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছেন ওয়াল্লাদিনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابا والله سريع الحساب আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু নিশ্চয় যারা কাফের আমালহুম কাসারাবিন তাদের যত আমল আছে তোমরা দেখতে পাচ্ছ ওরা হাসপাতাল করে ওরা রোগীদের সেবা করে ওরা টিউবওয়েল দান করে অনেক জনকল্যাণমূলক কাজ করছে আল্লাহ বলছেন আমার হুমকা সারাব ওদের যত আমল আছে সবগুলো মরিচিকার মতো মরিচিকা কাকে বলে ওই বালুর দিকে তাকালে দেখা যায় পানি থই থই করে এরকম পিচ ঢালা রাস্তায় এখন দুপুরে তাকালে দেখা যায় পানি থই থই করে তৃষ্ণার্ত লোক যদি এটাকে পানি মনে করে দৌড়িয়ে যায় পানি দেখবে না অন্য কিছু দেখবে পানি দেখবে না দেখবে ওখান থেকে দূরে আরো এরকম দেখা যায় আল্লাহ ওটাই বলেছেন ইয়াহসাবুজ্জাম আন মা আ তৃষ্ণার্থ লোকেরা এটাকে পানি মনে করে হাত্তা ইদা জাহু এরপরে যখন পানি মনে করে দৌড়ে আসলো লামিয়া জিদুহু সেই আল্লাহ বলছেন সে কিছুই পায় নাই অজাদ আল্লাহ ইন্দাহু আল্লাহকে পেয়েছে সেখানে ফওয়াফা হিসাব আল্লাহ তারা পুরো হিসাব চুকিয়ে দিবেন এরপরে আল্লাহ আর একটা উদাহরণ দিয়েছেন আউকাজুলুমাতিন ফি বাহরিন লুজ্জিয়িন এটা তাওহিদের মূল শিক্ষা বইতে আছে তেইশ নম্বর পৃষ্ঠায় ওখান থেকে বিস্তারিত পরে আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি এরকম ভাবে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস এত সমৃদ্ধ যাতে কেউ গুমরা হতে না পারে বা গুমরার দলিল দিতে না পারে সে ব্যবস্থা আছে কিন্তু মানুষরা পড়ে না আল্লাহ রসুল সাল্লাম বসে আছেন অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ আনহু তাও রাতের একটা খণ্ড নিয়ে আসলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ এই তাওরাত খুব ভালো ভালো কথা আমরা পাই কিছু লিখে রাখবো কি এই বলে উনি পড়া শুরু করলেন আল্লাহর রাসুসালামের চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে যেতে লাগলো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তখন বললেন সাকিল সাওয়া কিলু অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস আমার তারা মা বিজহে রসুলিল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এইটা শোনার বিষয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لو بدا لكم موسى فاتبعتموه وتركتموني لضللتم عن سواء السبيل ولو كان حيا وادرك نبوتي لاتبعني আল্লাহর নবী পরিষ্কার বললেন ওই সত্তার কসম ওই জাতের কসম যার হাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন লাউ মুসা আজকে যদি মুসা নবী নিজেও জীবিত হতো আত্মপ্রকাশ করতেন এবং তোমরা তার আনুগত্য করতে ও তারা আমাকে ছেড়ে চলে যেতে লাদালাল তুমান সাবিল জেনে রাখো তাহলে তোমরা আল্লাহর রাস্তা থেকে গোমরা হয়ে যেতে হাইয়ান আর তোমরা না শুধু আজকে যদি মুসানবী জীবিত থাকত ওয়াদ্রাকা নবুয়াতি আমার নবুয়াতকাল পেত লাত্তাবানি অবশ্যই সে আমার ইত্তেবা করত অলাউকানা মুসা হাইয়ান আর যদি মুসা আজকে জীবিত থাকত মা ওসে আহু ইল্লা ইত্তেবাই তাহলে তারও পরকালে কোনো মুক্তির পন্থা ছিল না আমার আনুগত্য করা ছাড়া কি বুঝে গেল মৌসার মতো একজন জলিল কদর নবী উলুল আজম বড় নবী রসুল তার নাম উল্লেখ করে আল্লাহর রসুলাম পরিষ্কার জানিয়ে দিলেন আজকে যদি মৌসা নবীও জীবিত থাকত তাহলে তারও পরকালে নাজাদ পাওয়া মুক্তি পাওয়ার উপায় ছিল না আমার অনুসরণ করা ছাড়া এরপরে যদি কোনো পীর বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার প্রয়োজন নেই এহুদি খ্রিস্টান যেই হোক না কেন যার যার ধর্মে বসে ইবাদত করে নাজাদ পেয়ে যাবে আর কোরআনে আয়াত দেয়া মানুষদেরকে বিভ্রান্ত করতে চায় সেগুলো পীর না শয়তান হাদিসটা পাবেন এই যে হাদিসটা এখন বললাম মোস্তানবিন আবি সাইবার একশো বাহাত্তর মোসনাদে আহমদের পনেরো হাজার একশো পঁচানব্বই এবং আলবানি তার কিতাব এটাকে সহি বলেছেন এমনি ভাবে মেসকাত হাদিসটা আছে কেতাবুল এতেসাম বলে কেতাব সুনামদের কয়েকটা হাদিস আছে সেখান থেকে লেখা এগুলো পরিষ্কার হয়ে গেল পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করে না পাওয়া যাবে তাহলে যে পীরগুলো লিখে দিল কোরআনের ওই আয়াত দিয়ে মানুষকে গুমরা করলো তাদের অবস্থাটা কি এমনি ভাবে শুধু ইসলাম গ্রহণ করলেই না ইসলাম গ্রহণ করতে হবে পরিপূর্ণভাবে ভাবে আল্লাহ তালা সুরা বাকারা দুশো আট নাম্বারাতে বলে দিয়েছেন কাফাতান ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো তোমার বাড়ি একজন মেহমান গেল অর্ধেকটা দরজার ভিতরে অর্ধেকটা বাইরে তুমি কি করবে যে বেটা ঢুকলে পুরা ঢুকবি নালে বাইরা পুরা বের হয়ে যা অর্ধেক ঘরের ভিতর অর্ধেক বাইরে চলবে এটা তোমার এই ব্যাপারটা যদি অর্ধেক না চলে আল্লাহ রব্বুল আলমিনের দিন আল্লাহর দেওয়া জীবন বিধান আল্লাহর দেওয়া হুকুম যদি কেউ অর্ধেক মানে ওর অর্ধেক মানে না আল্লাহ গ্রহণ করবেন আল্লাহ সেজন্য বলেছেন উদুখলু ফিসিলমে কাফা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো ওয়ালা ও শৈতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তানের পদাঙ্ক অনুসরণ করে মানে কি শয়তানের সেই তরিকাগুলো কি কি খুতুয়াত শয়তানের নকশা কি জিনিসগুলো সেগুলো শয়তানের নকশা এগুলোই শয়তানের নকশা গণতন্ত্র এখন দেখবেন যে মানুষেরা দিন কায়েমের জন্য গণতন্ত্র ছাড়া উপায় নাই ইসলামের কথা বলে গণতন্ত্র করছে এরকম ভাবে অথচ গণতন্ত্র একটা আলাদা দিন স্বতন্ত্র ধর্ম ইসলাম যেরকম ভাবে একটা স্বতন্ত্র ধর্ম গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম এটা মুসলিম জাতির দুর্ভাগ্য এই পৃথিবীতে বিভিন্ন মতবাদ বিভিন্ন নীতি মানব রচিত দিন এক এক সময় এক একটা মাথা চারা দিয়ে ওঠে পৃথিবীতে একসময় আসলো সমাজতন্ত্র মানুষদেরকে তারা বুঝাইল কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ গাছতলায় কেউ দশতলায় তা হবে না এই ব্যক্তি মালিকানার মাধ্যমে পুঁজিবাদী অর্থনীতি গড়ে ওঠে এইগুলো ধ্বংস করতে হবে তাহলে কি করতে হবে রাষ্ট্রের যা কিছু সব কিছুর মালিকানা থাকবে রাষ্ট্রের জমি জমা কলকারখানা উপকরণ আয় উৎপন্নের যা কিছু সব থাকবে রাষ্ট্রের জনগণ কাজ করবে জনগণকে সমানভাবে ভোগ করার সুযোগ দেওয়া হবে মানুষ দলে দলে মিছিল করে যোগ ঢুকতে শুরু করল গরিবেরা ঢুকলো এই সময় দেখে জয় জয়কার অবস্থা একদল মৌলবীরাও হাজির হয়ে গেল তারাও চিন্তা করল এই সময়ে যদি সমাজতন্ত্রের সঙ্গে ইসলামকে মিলানো না যায় তাহলে ইসলাম শেষ হয়ে যাবে ইসলামের দোস্ত ইসলাম হিতাকাঙ্ক্ষী এরা এসে শুরু করলো কি ইসলাম আর সমাজতন্ত্র এক ইসলামই সমাজতন্ত্র আর দলিল তো দেওয়া যায় কোরআন হাদিসে অনেক সমৃদ্ধি আছে যে যেদিকে নিতে চায় নেওয়ার সুযোগ আছে দলিল পেশ করলো আল্লাহ তালা কোরআনে বলেছেন ইয়াস আলুনা কামাদায়ুন ফেকুন কুদিল আফওয়া আপনাকে জিজ্ঞেস করবে লোকেরা কি ব্যয় করতে হবে আপনি বলুন যত অতিরিক্ত সব আল্লাহর নবী যখন মৃত্যু হয়ে গেলেন ফাতে মারা দিয়ে আল্লাহ আনহা আল্লাহর নবীর আবু করে কাছে আসলেন আল্লাহ নবীর সম্পত্তি চাওয়ার জন্য আবু বকর সিদ্দিক বললেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আমরা নবী আমাদের কোনো ওয়ারিশ হয় না সম্পত্তির ওয়ারিশ হয় না দেড়হামা আমরা দিন আর দেড়হাম টাকা পয়সার কাউকে ওয়ারিশ বানাই না আমরা ওয়ারিশ বানাই এলেমের নামা নুয়ার রিসুল এলমা আমরা এলেমের ওয়ারিশ বানাই ফামান আখাজাহু আখাজাবে আফের যে ব্যক্তি এলেম অর্জন করলো সে ব্যক্তি পূর্ণ অংশ অর্জন করলো সম্পত্তি দিলেন না এটাই তো সমাজতন্ত্র নবীর কোন অরিস সম্পত্তি রেখে যান নাই আবু বকর দিয়ে আল্লাহ তার আনহু বাইতুল মাল থেকে ঠিক অতটুকুই সম্পত্তি নিতে অতটুকুই নিতেন যতটুকু প্রয়োজন ছিল ওই যে কাহিনী আছে যে ওনার স্ত্রী কিছু পয়সা জমা করেছিলেন কিছু একটা হালুয়া তৈরি করার জন্য আবু বকর সিদ্দিক যখন জানতে পারলেন ওই পরিমাণ ওটা তো ফিরে দিলেন ওই পরিমাণ তার বেতন থেকে কমাই দেওয়া বলে এটা আমার প্রয়োজন না এটা সমাজতন্ত্র এইভাবে দলিল দিয়ে প্রায় পাঁচশো কিতাবের হাওয়ালা রেফারেন্স দিয়ে একটা বই লেখলো আল ইস্তের আকিয়াতুফিল ইসলাম ইসলামী সমাজতন্ত্র এরপরে যখন পৃথিবীর মানুষ জানতে পারল সমাজতন্ত্র একটা ফাঁকা বলি এটা মানুষের একজন লোকের মাথা ব্যথা হয়েছিল গেছে এক ভুয়ো ডাক্তারের কাছে ডাক্তার বলল মাথা ব্যথার থেকে বাঁচতে হলে মাথাটা কেটে ফেলে দাও ঠিক এরকম ভাবে গোটা মানুষ জাতিকে কয়েকজন মুষ্টিমেয় নেতার গোলাম বানিয়ে কলকারখানা সবকিছুর মালিক রাষ্ট্র কয়েকজন শাসক সবকিছুর মালিক হয়ে দেশের সমস্ত জনগণকে গরু গাধার মতো তাদের পা চাটা গোলামে পরিণত করলো এরপরে দেখা যায় ওই নেতাদের জীবন ব্যবস্থা একরকম আর এই মানুষের ব্যবস্থা আর একরকম এরপরে যখন মানুষ টের পাইল এটা একটা ফাঁকা গুলি বাস্তবেও সম্ভব না একটা দেশ চালাতে হলে জনগণের উপরে পুলিশ দরকার পুলিশ উপরে পুলিশ সুপার দরকার তার উপরে আরো কিছু দরকার এরপরে মন্ত্রী এমপি হাজার স্তর তৈরি করে তারপরে একটা দেশ চালানো সম্ভব এখন যদি বলা হয় যে এমনে ক্ষমতার ব্যাপারে উপর নিচ হবে কিন্তু ভোগের ব্যাপারে সমান হবে তাহলে আমরা বাস্তবে দেখব যে এটা ওদের মধ্যে ছিল কিনা জনগণ দেখলো তা বাস্তবে নেই এরপরে ওদের বড় বড় মূর্তিগুলোকে ক্রেন লাগিয়ে বড় বড় শহরের রাজপথ থেকে নামিয়ে সমুদ্রে নিক্ষেপ করে দিল যখন সমাজতন্ত্র বিদায় নিল তখন এই আলেমরা আবার বলল না না সমস্ত ভুল বলেছি সমাজতন্ত্রের সঙ্গে ইসলামের কোনো সম্পর্কই নাই এরপরে যখন আসলো গণতন্ত্র পৃথিবীর মানুষ এখন গণতন্ত্র ছাড়া কিছু বুঝে না গণতন্ত্রের জয় জয়কার অবস্থা একদল আলেম আবার লাভবাই বলে হাজির হয়ে গেল নিজেদেরকে ইসলামের সবচেয়ে হিতাকাঙ্ক্ষী বানালো এরা শুরু করলো এখন যদি গণতন্ত্রের সাথে ইসলামকে না মিলানো যায় তাহলে ইসলাম শেষ হয়ে যাবে এই জন্য তারা বলল দিন কায়েমের একমাত্র পথ গণতন্ত্র ভোট আর জোট করা এই জন্য কোন সময় ছোট জোট কোন সময় বড় জোট কোন সময় মহাজোট কোন সময় আরো বড় জোট এখন জোট হয়েছে না এটা পরিষ্কার আমরা বারবার বলি গণতন্ত্র মানুষের তন্ত্র মন্ত্রে তৈরি করা গণতন্ত্র আলাদা একটা ধর্ম ইসলাম যেমন একটা ধর্ম একটা দিন ইসলাম ধর্মের মূল ভিত্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা গণতন্ত্রের ভিত্তি জনগণের উপর পূর্ণ আস্থা ইসলামের ভিত্তি সকল ক্ষমতার মালিক আল্লাহ গণতন্ত্রের আকিদার মূল ভিত্তি সকল ক্ষমতার মালিক জনগণ সুরা আল ইমরানের একশো ছাব্বিশ ছাব্বিশ আল্লাহ তারা বলছেন কলিল্লাহ মালিক আল মুল্ক আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক এবং এই ক্ষমতার নামে একটা সুরা আছে সুরা আল মুল্ক শুরুই করেছেন তাবারকাল্লাদি মুলকু আল্লাহ তালার হাতে সমস্ত ক্ষমতা তাহলে গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিককে যদি কেউ মানতে না চায় বাংলাদেশের সংবিধান হাজির করুন সাথের এক নম্বর দ্বারা লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ইসলামের সমস্ত ক্ষমতার মালিককে এরকম ভাবে গণতন্ত্রে আইনের উৎস জনগণ জনগণ ভোট দিয়ে সংসদে কয়েকজনকে পাঠাবে ওরা ওখানে আইন তৈরি করবে আইন প্রণেতা এই জন্য লিখেছে জনগণের অভিপ্রায়ে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে এ কারণেই তারা এই সংবিধানের সঙ্গে কোরআনের যতগুলো আইনের সংঘর্ষ রয়েছে অসামঞ্জস্য রয়েছে সেখানে কোরআনেরটাকে বাতিল করে নিজেদেরটাকে বহল করেছে কোরআনে হুকুম দিয়েছে তোরে হাত কাটো ওদের আইনের সঙ্গে সাংঘর্ষিক ওদেরটা বাতিল করেছে না কোরআনটা বাতিল করেছে কোরআনেরা হুকুম রয়েছে সুদ হারাম ওদের আইনে সুদ হালাল বহাল কোনটা আছে ওদেরটা বহাল আছে আল্লাহটা বাতিল হয়ে গেছে কোরআনের হুকুম আছে পর্দা করতে হবে ওদের আইনে পর্দা মানুষের জন্য নারীর জন্য বাধা কোনটা বহাল করেছে ওরা ওদেরটা বহাল করেছে কোরআনের আইনে জেনাবে বিচার হারাম ওদের আইনে যদি দুইজনের পরস্পরের সম্মতিতে হয় তাহলে অসুবিধা নাই বহাল কোনটা আছে এরকম ভাবে কোরআনের আইনে জেনা বিচারের বিচার আছে পাথর ছুড়ে হত্যা করো ওদের আইনে এটা অবৈধ কোনটা বহাল আছে ওদেরটা বহাল আছে এইরকম ভাবে যেখানে যেখানে আপনি বলেন কিছু তো মানে আমি বলি তাগুতি রাস্তে ইসলামের কতটুকু পালন করতে পারেন জানেন তাগুত আপনাকে যতটুকু অনুমতি দেয় আপনি অতটুকু পালন করতে পারেন এতে খুশি হওয়ার কোনো কারণ নাই আসল খেলা হয় তখন যখন আপনি তাগুদ যেটা পারমিশন দেয় না ওইটা করতে যান তখন দেখি তাগুদ কি করে অনেক আলেমরা আছে এই তাগুতি নিজামকে টিকে রাখার জন্য যারা হকের কথা বলে তাদের বিরুদ্ধে এখন কিতাব লেখা শুরু করে দিয়েছে এটা পরিষ্কার আল্লাহর বিধানকে যদি কোনো ব্যক্তি যথেষ্ট মনে না করে অথবা মনে করে আল্লাহর বিধান এই যুগের জন্য প্রযোজ্য নয় আল্লাহর আইন সবগুলো মানা যায় না আল্লাহর বিধান এই যুগে চলে না অথবা এরকম নর্মাল করে যে আল্লাহর বিধানও ঠিক আছে আবার জনগণেরও ঠিক আছে তবে এখন বর্তমান সমাজের জন্য আল্লাহর চেয়ে জনগণেরটা ভালো এই ব্যক্তি মুসলমান না কাফের এই ব্যক্তি পরিষ্কার কাফের এরপরও দেখবেন এই গণতন্ত্রী একদল আলেম সেকুলার আলেম পপুলার আলেম এই লোকগুলো এখন গণতন্ত্রের ট্যাবলেট এমনভাবে খেয়েছে এখন যারা হকের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে কিতাব লেখা শুরু করে দিয়েছে আর এই লোকগুলোর পরিচয় অনেক বড় ডিগ্রি অনেকগুলো আছে সাথে আমি আপনাদেরকে সোজা বলতে চাই এখন যে মরণ নিয়ে আমরা আলোচনা করছি মৃত্যুর আগে আর পরে একটা বই থেকে এই বইতে উল্লেখ করে দিয়েছি মৃত্যুর পরে তিনটা প্রশ্ন আসবে দুই নাম্বার প্রশ্ন কি আসবে মা উকা তোমার দিন কি ছিল তখন এই গণতন্ত্রী আলেমরা কি উত্তর দিবেন যে আমাদের দিন ছিল গণতন্ত্র আমাদের দিন ছিল ধর্মনিরপেক্ষ এটা বললে চলবে গণতন্ত্র জনগণের মন্ত্র এই তন্ত্রের আর একটা বড় দিক হচ্ছে এই এদের অর্থনীতি সুদভিত্তিক সমাজ নীতি নামে মানবাধিকার আর এদের মানবাধিকার মানেই হচ্ছে ইসলামের পর্দার বিধানের বিরোধিতা করা ইসলামের যে সমস্ত হুকুম বিধান আছে সেগুলো বিরোধিতা করা ওদের মানবাধিকারের আর একটা বড় দিক হচ্ছে মানুষের যৌন স্বাধীনতা কুকুর এবং গরু ছাগল হিংস্র প্রাণী যেরকম রাস্তাঘাটে যৌন ক্ষুদা নিবারণ করে এরকম মানুষও করবে এই সব হল গণতন্ত্রের বিধান এমনি ভাবে গণতন্ত্রে আরো বড় একটা গুণ আছে এই বহু দল তৈরি করা কমপক্ষে দুইটা থাকতেই হবে একটা সরকারি দল একটা বিরোধী দল কোরআনে আল্লাহ কি দল তৈরি করার হুকুম দিয়েছেন কোরআনে আল্লাহ হুকুম করেছেন মোমিনদেরকে তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো রকু কিন্তু পরস্পর বিচ্ছিন্ন হইও না তাহলে আল্লাহ বলেন বিচ্ছিন্ন হইও না কোরআনে আরো আয়াত আছে আল্লাহ বলছেন আনা কেমুদ্দিনা ওয়ালা তাতাফার রকু ফিহি তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো কিন্তু খবরদার আল্লাহর দিন কায়েম করতে গিয়ে বহু দলে বহু গ্রুপে বিভক্ত হয় না বিচ্ছিন্ন হয়েও না এরকমগুলো কার আল্লাহ বললেন দল তৈরি করা যাবে না ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ রজ্জু ধরতে হবে গণতন্ত্র বহু দলে বিশ্বাস করে গণতন্ত্রের সাথে ইসলামের কোন মিল আছে এমনি ভাবে গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোটের হিসাব করে সংখ্যাগরিষ্ঠ জনগণ যাকে ভোট দিবে সে পাশ করে যাবে ইসলামের সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোটের অনুসরণ করার বাধ্যবাধকতা নেই বরং কোরআন বলেছে তোতে হে নবী আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মানুষের মতের অনুসরণ করেন এদের লোক আংসাবিল্লাহি তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে ফেলবে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে ফেলবে ইউদিল্লুকা আল্লাহ বললেন সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করলে আপনাকে ওরা আল্লাহর পথ থেকে গুমরা করে ফেলবে আর এখন আলেমরা লেগে গেছে ওই গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর দিন কায়েম করতে এটা কি আল্লাহর দিন কায়েম হবে না শয়তানের দিন কায়েম হবে ওনারা বলেন যে সংসদে গিয়ে আমরা সব উল্টে ফেলবো সংসদে গেলেই তো আপনার শপথ করতে হবে সংবিধান রক্ষা করার জন্য আপনি সংবিধান রক্ষার শপথ করে তারপরে সংসদে গিয়ে আপনি কিছু বলতে পারবেন সংসদের বিরুদ্ধে আচ্ছা ধরে নিলাম নিজের জন্য পারবে এরপরে যারা সেকুলার পপুলার আর যারা হিন্দু বৌদ্ধ আছে তারা কি ওখানে মেনে নেবে সহজে তখন লড়াই শুরু হয়ে যাবে সেই লড়াইয়ের পথে তোমাকে আসতেই হবে এই জন্য আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দিন কায়েমের জন্য এই সমস্ত শয়তানের কোন পথে যেও না দিন কায়েমের পথ হচ্ছে আমি তোমাদেরকে পাঁচটা কাজের আদেশ করছি ওই পাঁচটা কাজের জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন বিল জামা এক নাম্বার কাজ হচ্ছে মুসলিম জাতি তোমাদের সমস্ত দল মত গুরু ভেঙ্গে দিয়ে এক আমিরের নেতৃত্বে আল জামা ঐক্যবদ্ধ হও এরপর আমি আবিসামী হত্যা যখনই তোমাদের আমাদের জামা হয়ে গেল ওয়ালা জামাত আল্লাবির আমির আমির ছাড়া কোনো জামাত হবে না একটা আমির থাকবে আর আমির হতে হলি আমি ইসলামী অত্তা তার আনুগত্য করতে হবে কথা মানতে হবে শুনতে হবে যখন আমির হয়ে গেল এরপরে তার নেতৃত্ব বলি হিজরত ওয়াল জেহাদ সবকিছু ত্যাগ করে হিজরত করো এরপরে জেহাদ করো এর মাধ্যমে দিন কায়েম করো পদ্ধতি কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আমার বিহিন্না এটা আল্লাহ আমাকে হুকুম করেছেন এই পদ্ধতিতে আল্লাহর নবী দিন কায়েম করেছেন আল্লাহর নবী মক্কার কুফফারদের সঙ্গে ভোটের যুদ্ধে লিপ্ত হন নাই আল্লাহর নবী মদিনাতে কোনো ভোটের যুদ্ধ করেন নাই আল্লাহর নবী আল্লাহ নবীর সাহাবিরা আবু করমর ওসমানরা কেউ কোনোদিন ভোটের যুদ্ধে অবতীর্ণ হন নাই এখন একদল আলেমরা ওই গণতন্ত্র টিকানোর জন্য বলছে ভোট একটা যুদ্ধ ভোটের যুদ্ধে ইসলাম কায়েম করা হবে এটা পরিষ্কার আজকে যদি আল্লাহর হুকুম অনুযায়ী রাসুলের তরিকা অনুযায়ী বাংলাদেশের প্রায় তিন লক্ষ মসজিদের ইমাম সাহরা হাজার হাজার মাদ্রাসার শিক্ষক ছাত্ররা রাজপথে নেমে আসত আল্লাহর নবীর তরিকা অনুযায়ী আল্লাহর নির্দেশ অনুযায়ী একজন ইমামের নেতৃত্ব ঐক্যবদ্ধ হতো এরপরে তারা ওই অনুযায়ী জেহাদ করত বাংলার জমিনে কোন কাফের শক্তির ক্ষমতা ছিল না ইসলামের বিজয়কে দমিয়ে রাখা কিন্তু সেগুলো বাদ দিয়ে এখন শয়তানের তরিকায় গেছে এখন বহু দলীয় গণতন্ত্র যেটা কুফাররা বলে সেটা ইসলামরা ঢুকে গেছে এজন্য বলেছি যুগে যুগে এটাই হয়েছে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন পৃথিবীর থেকে সমাজতন্ত্রের ন্যায় এই গণতন্ত্রকেও কেরেন দিয়ে ফেলে দেওয়া হবে এরপরে ইসলামের বিজয় হবে এবং সেই বিজয়ের জন্য একদল মর্দে মুজাহিদ দরকার সেই মর্দে মুজাহিদ তোমরা তৈরি হবে ইনশাআল্লাহ ভাইরা আমার এজন্য কোন তাগুদের সঙ্গে আপোষ করে নয় কোন কুফফারদের মতবাদ গ্রহণ করে নাই জেনে রাখো কবরে গেলে তোমাকে প্রশ্ন করা হবে মা দিন তোমার দিন কি ছিল তখন কি বলতে হবে দিন আল ইসলাম এবারে তিন নম্বর প্রশ্ন আমান হাদার বয়ে সাফিকুম কার আদর্শ মেনেছ কার তরিকায় যুদ্ধ করেছ আব্রাহাম লিঙ্গনের তরিকায় না মোহাম্মদ সালাসার তরিকায় অমান হাদার রজুল্লাহ সাফিকুম ওই ব্যক্তিকে যে তোমাদের মাঝে গিয়েছিল নবুয়াত নিয়ে সালাত নিয়ে তার অনুসরণ করেছ না অন্য কোন নেতা নেত্রী অনুসরণ করেছ এটা পরিষ্কার নইলের অর্থটা কি অমান হাজার রজুল ওই মোহাম্মদ সাল্লাহাম প্রশ্ন করার কি মানে এর মানে হচ্ছে এই আমাদের বর্তমানে বইটার মধ্যে আছে নবীর উপর ইমান রাখার কি অর্থ অনেকগুলো দিক দেওয়া আছে সবগুলো আজকে আলোচনা করা যাচ্ছে না এটা আমি শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি এই বইটাকে যাতে করে আমরা পড়ে এই সমাজের যারা বিভ্রান্তির মধ্যে তাদের মধ্যে কাজ করা যেতে পারে কারণ আমার এখন যে লেখাগুলো আলোচনাগুলো অনেকে মনে করছেন যে আগের আলোচনা থেকে ভিন্ন হচ্ছে একটু ঠিকই আছে আমরা প্রথম দিকে খুব কঠিন বিষয়গুলো আলোচনা করেছি দেখা গেছে কঠিনগুলো মানুষ বুঝে না মানুষকে প্রাইমারি লেভেলের সাবকগুলো দিতে হবে সেই জন্য এখানে আছে আল্লাহর উপর ইমান আনত মান রব্বুকা এর অর্থটা কি এটা আমরা কিভাবে পালন করব আমার দিন উকা আমার দিন কি এর উপর প্রশ্ন হবে দিন সম্পর্কে আমাদের আকিদে কি দেখা দরকার অমান হাজার রজুল সাফিকুম রাসুল সম্পর্কে প্রশ্ন আসবে রাসুল সম্পর্কে আমরা কি ইমান রাখবো রাসুল আনুগত্য কেমনে করবে এখানে প্রশ্ন দেওয়া আছে রাসুল সম্পর্কে আমাদের ইমান কি হওয়া উচিত রাসুলের উপরে আমরা কিভাবে ইমান আনবো এ বিষয়গুলো দেওয়া আছে এইভাবে তিনটা প্রশ্ন আসবে পরিষ্কার বিষয় তিন নাম্বার প্রশ্নের মানি হচ্ছে এই তুমি তোমার জীবনে কার তরিকা অনুসরণ করেছ এখানে দুই রকম তরিকা মানুষ অনুসরণ কয়রকম তরিকা রাজনীতির ময়দানে নেতা নেত্রীর তরিকা দেখবেন আদর্শ অমুকের আদর্শ জনকের আদর্শ কেউ ঘোষকের আদর্শ হয়তো জনক নইলে কি ঘোষক একজন মুসলিম কার আদর্শ মানবে যদি আল্লাহর রসুল আদর্শ বাদ দিয়ে আল্লাহর জমিনে বসে কোন নেতা নেত্রী বা জনক বা ঘোষক কারো তরিকা প্রতিষ্ঠিত করার জন্য কারো আদর্শ কায়েম করার জন্য কেউ যুদ্ধ করে মারামারি করে রক্ত দেয় জেনে রাখো আল্লাহ তারা তাদের পরিচয় করে দিয়েছেন আমানু যারা মমিন তারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে আল্লাহর দিন কায়েমের জন্য লড়াই করে সম্রা সংগ্রাম করে জবন্দা রক্ত দেয় আল্লাদিনা কাফারু আর যারা কাফের আউলিয়াগুত ইউকাতিলুনাফি সাবিল তাগুত ওরা তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য তাগুতের আইনকে আদর্শকে বাস্তবায়ন করার জন্য লড়াই করে বোঝা গেল যারা কোন নেতা নেত্রী কোন জনক বা ঘোষক বা কোন ব্যক্তির আদর্শ কায়েমের জন্য লড়াই করে কোরআনের আয়াত অনুযায়ী তাদের পরিচয় দেওয়া আছে যারা কাফের তারা তাগুতের পক্ষে লড়াই করে যুদ্ধ করে মারামারি করে রাস্তা মিছিল করে মিটিং করে সব গাড়ি পড়ায় সবকার জন্য তাগুতের জন্য পরিষ্কার এদের চরিত্র এই জন্য বলেছে অমান আদর রজুর তিন নম্বর প্রশ্ন কে তোমার আদর্শ ছিল তুমি কার আদর্শ কায়েমের জন্য লড়াই করেছ কার আদর্শ বাস্তবায়নের জন্য যুদ্ধ করেছ এই তিন প্রশ্ন আসবে আমাদের মনে রাখতে হবে আমরা জীবনে আদর্শ কায়েম করব কার আল্লাহর হুকুম আল্লাহ রসুলের আদর্শ কোরআনে বলেছেন লাকাদ কান রাসুলিল্লাহি হাসানা তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এই ঘোষণার পরে আল্লাহর রাসুলের আদর্শ বাদ দিয়ে যদি কোন ব্যক্তি কোন নেতা নেত্রীর মতাদর্শ কোন নেতা নেত্রীর কোন ধর্ম কোন নেতা নেত্রীর আদর্শ কায়েমের জন্য যুদ্ধ করে সেই ব্যক্তি আল্লাহর নবী মোহাম্মদ আদর্শকে বিসর্জন দিয়েছে মোহাম্মদ আদর্শকে সে তুচ্ছ করেছে ঘৃণা করেছে এই ব্যক্তি যখন কবরে যাবে প্রশ্ন হবে মান হাদার রজুল তোমার নবী কে ছিল আদর্শ কার মেনেছ সেই ব্যক্তি কি বলতে পারবে আমার আদর্শ মোহাম্মদ সাল্লাহ ছিলেন এই জন্য তিন প্রশ্ন এই তিন প্রশ্নের মধ্যেই পুরো পরীক্ষা হয়ে যাবে এখান থেকে যে উত্তর দিয়ে সামনে চলতে পারবে আশা করা যায় যে ঠিকমতো সামনের গুলো ক্লিয়ার হবে আর যদি এই তিন প্রশ্নে গন্ডগোল থাকে তাহলে আর সামনে বাড়তে পারবে ওখান থেকে শুরু হবে জাহর এই জন্য মনে রাখতে হবে প্রত্যেকটা মুসলিমকে আপনারা দাওয়াত দিবেন যে মরণের পরে তিনটা প্রশ্ন আছে এই তিন প্রশ্নটা কি এবং সেই প্রশ্নের অর্থগুলো কি প্রশ্নকে কেমনে আমরা উত্তর শিখব সেটা আমাদের এখানে লেখা আছে আল্লাহ সুবাহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আমিন ওসল্লাহ তালা আলা নবীনা মোহাম্মদ আলিহি ওসরাজমাইন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা